भागवतामृतं सत्यजीवनं कविवीरितं परमतापं श्रवणमङ्गलं श्रीमदातुलं गोविन्दे गोविदागण श्री श्री रामकृष्ण पदामृत কর্মযোগ সম্বন্ধে শিক্ষা সংসার ও নিষ্কাম্য ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করছেন মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না শ্রীরামকৃষ্ণ সহাসে না গো তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা আর বসে বসে বেশ আছো সারে মাতে সকলে হাসো তোমরা বেশ আছো নকশখেলা জানো আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি তোমরা খুব না কেউ দশে আছো কেউ ছয়ে আছো কেউ পাঁচে আছো বেশি কাটাও নাই তাই আমার মতো জ্বলে যাও না খেলা চলছে এ তো বেশ সকলে হাসো সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আরেক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুগ্ধ মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে যেমন দোপাঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ যে রঙে ছোপাও সেই রঙেই ছোপবে দেখো না যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে ফুটফাট ইটমিট সকলের হাস্য আবার পায়ে বর্জুত শিস্তির দান করা এইসব এসে জুটলে আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তির সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরিকথা এইসব হবে মন নিয়ে এইসব এক পাশে পরিবার এক পাশে সন্তান একজনকে একভাবে সন্তানকে আর একভাবে আদর করে কিন্তু মন একই আমরা এর আগের ক্লাসেও আমরা ঠাকুরের এই কথাগুলো আলোচনা করেছি ঠাকুর তিনি বারে বারে তিনি দেখাতে চাইছেন তার যে আবির্ভাব শ্রীরামকৃষ্ণদেব যে কেন আবির্ভূত হয়েছেন শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের যে কি ভূমিকা কি তাৎপর্য সেটা আমরা দেখেছি সমস্ত অবতাররা যে সমস্ত মহাপুরুষরা জগতে আসেন যাদেরকে আমরা অবতার বলি সেই অবতরণের পিছনে এক বিশেষ কার্যসিদ্ধি থাকে একটি উদ্দেশ্য থাকে একটি লক্ষ্য থাকে সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই জগতে আবির্ভূত হন অবতার যুগে যুগে আমরা দেখছি বিভিন্ন যুগে বিভিন্ন অবতার আবির্ভূত হয়েছিলেন বর্তমান যুগে আবির্ভাবের তাৎপর্য সম্পর্কে এই একটি কথা তিনি বারে বারে বলছেন যারা সংসারে আছেন তাদেরকে তারাও যাতে ঈশ্বরের পথে এগিয়ে যেতে পারেন ঈশ্বরের দিকে মন রাখতে পারেন সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করা শ্রীরামকৃষ্ণ অবতারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা শ্রীরামকৃষ্ণদেব সেই জন্য বারে বলছেন তোমরা সংসার করছো এতে দোষ নেই আমরা যদি শাস্ত্র দেখি শাস্ত্রে দেখবেন শাস্ত্রের যে বিভিন্ন পদ্ধতি তার যে পরম্পরা যে ক্রম চারটি আশ্রম ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস সন্ন্যাসেই হচ্ছে সমস্ত আমরা দেখি শাস্ত্রের দিক দিয়ে যদি দেখি ত্যাগে নৈকে না অমৃতত্ব মানুষ ত্যাগ অর্থাৎ সন্ন্যাসীর কথা আমরা সেখানে পাই সন্ন্যাসীর ত্যাগ ছাড়া সম্ভব নয় কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের এটি হচ্ছে তিনি জানতেন যদি সব কিছুতে আমরা ত্যাগ ত্যাগ করি যারা সংসারে আছেন তাদের কি হবে সেদিকে লক্ষ্য রেখে শ্রীরামকৃষ্ণদেব বারে বারে বলছেন যে ঈশ্বরের দিকে মন রেখে যদি আমরা সংসারিক কর্ম করতে পারি এটা যে কেবলমাত্র শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ বা শ্রীরামকৃষ্ণদেব বলছেন তা কিন্তু নয় আমরা যদি শাস্ত্র দেখি শাস্ত্রে বলছেন কর্মের কথা বলছেন নিষ্কাম কর্মের কথা গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিষ্কাম কর্ম তারপর গীতাতেও বলছেন এক এখানে যেরকম ঠাকুর বলছেন এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাক এই কর্মের যে তাৎপর্য কর্মের উদ্দেশ্য হচ্ছে আমাদের ধীরে ধীরে নিষ্কাম কর্ম করতে করতে মনটা যাতে শুদ্ধ হয় গীতাতে বলছেন চিত্তস্ব শুদ্ধ কর্ম বিভিন্ন শাস্ত্রে বলছেন নত বস্তু করতে বস্তু সিদ্ধির বিচারে নকিঞ্চিত কর্ম কৌভিক আমাদের কর্মের উদ্দেশ্য হচ্ছে চিত্ত শুদ্ধি চিত্ত কথাটির অর্থ আমাদের মনের মধ্যে আমাদের মনের মধ্যে যে বিভিন্ন রূপ চিন্তা উঠতে থাকে যে চিন্তাগুলো আমরা প্রতিনিয়ত করতে থাকি বসে আছেন মনের মধ্যে বিভিন্ন রূপ চিন্তা এসে উপস্থিত কখনো সংসারের কথা কখনো আত্মীয় স্বজনের কথা বিভিন্ন চিন্তা আসে আমরা যখন জব করতে যাই সেইরূপ চিন্তা আসে এবং মনের উপর তার ক্রিয়া করে ঠাকুর সেই জন্য বারে বারে বলছেন মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আরও এই কথাগুলিতে ঠাকুর বলছেন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক এই মনটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস যে মন আমাদের সাথে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি শাস্ত্র বলছেন মন হচ্ছে অনাদি অনাদি মাঝে এর কোনো আদি নেই যুগ যুগান্তর ধরে আমরা যে সংসারে আছি বা যেখানেই আছি মনটাও আমাদের সাথে সাথে আছে আগের ক্লাসে আমরা দেখেছি তুরিয়ানন্দজি মহারাজ তিনি বলছেন যে আমরা যদি অসুস্থ হই আমরা যদি রুগ্ন হই তবে কি হয় তারপর যদি মৃত্যু হয় মৃত্যু হওয়ার পরে আবার সুন্দর জীবন পায় সুস্থ জীবনই ফিরে পায় পরবর্তী মৃত্যুর পরে আবার যখন পুনর্জন্ম পায় সুস্থ জীবনই ফিরে পায় কিন্তু আমাদের মন যদি অশুদ্ধ হয় মন যদি ক্ষণভঙ্গুর হয় পুনরায় সেই একই মন আমরা ফিরে পাই সেই জন্য বারে বারে এই মনটি যাতে শুদ্ধ হয় মনটি যাতে পবিত্র হয় মনের মধ্যে যাতে সচ্চিন্তা আসে সেদিকে শাস্ত্র বলছেন যোগশাস্ত্রীয় সেই জন্য মন বলছেন মনের যে কি গুরুত্ব তারা আমরা দেখেছি আমরা এই মনকে আগের ক্লাসে আমরা করেছিলাম আলোচনা করেছিলাম যোগশাস্ত্রে বলছেন মনের বিভিন্ন অবস্থা প্রথম যে অবস্থা সেটাকে শাস্ত্রকাররা বলছেন ক্ষিপ্ত অবস্থা এই অবস্থাতে মনটা এর আগের ক্লাসে যারা এসেছিলেন সেখানে আমরা আলোচনা করেছিলাম ক্ষিপ্ত অবস্থাতে আমাদের মনটা বিক্ষিপ্ত থাকে একটা মানুষকে দেখে একটা মানুষকে যখন দেখি আমরা তখন বুঝতে পারে মনটা একটা লোকটা যেন অস্থির কিছুতেই মন বসাতে পারছেন কি করবেন কি করবেন না কোনো কিছু বুঝে উঠতে পারছেন না মনের যে এই যে অবস্থা এটাকে বলছেন ক্ষিপ্ত অবস্থা মনের মধ্যে একটা অশান্তি লেগে থাকে ভোগ্য বিষয় ও সে ঠিক করতে পারে না স্বামীজিও সেই জন্য এই অবস্থাকে বলছেন অস্থির বাঁদরকে যদি বিছেই কামড়ায় তার যেরকম অবস্থা হয় সেই অবস্থা আমাদের মন যখন খুব চঞ্চল মনের যে সব থেকে এগুলো সব নিজেদের উপলব্ধির বিষয় আমরা যদি একটু চিন্তা করি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি আমাদেরও মনও মাঝে মাঝে এইরকম অবস্থাতে থাকে এতে বুঝতে পারবেন আপনি নিজেকেই বুঝতে পারবেন নিজেকে জাজ করতে পারবেন আপনি কতটা সংযত হয়েছেন কতটা উপযুক্ত হয়েছেন সাধন ভোজনের ক্ষেত্রে মনের যে দ্বিতীয় অবস্থা কারণ কি এই মন সম্পর্কে শাস্ত্রকার বলছেন আমরা যখন চিন্তা করতে যাই ধ্যান করতে যাই জব করতে যাই বা সাধন ভোজন করতে যাই বা পড়াশোনা করতে যাই তখন মনটা বিভিন্ন দিকে দৌড়তে থাকে একবার এখানে আছেন আরেকবার কোথায় গিয়ে উপস্থিত তখন সেই মনটাকে অর্থাৎ মনের যে কি প্রয়োজনীয়তা তখন আমরা বুঝতে পারি তার যে কি ভূমিকা তার যে কি গুরুত্ব তখন আমরা বুঝতে পারি মনের যে দ্বিতীয় অবস্থা সেটাকে বলছেন মূল অবস্থা এই অবস্থাতে মানুষ শুধু ভোগ এবং কামনা বাসনাতে যুক্ত থাকে কাম কাঞ্চনে বদ্ধ থাকে মন যখন মূঢ় মূঢ় কথাটির অর্থ এর আগের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম মূঢ় অর্থাৎ নির্বোধ যার মধ্যে বুদ্ধি নেই এই অবস্থাতে মনটা কাম কাঞ্চনে বদ্ধ থাকে ভোগ সুখের মধ্যে বদ্ধ থাকে কিন্তু ধীরে ধীরে আমরা দেখেছি আমরা যদি মানুষ একটা মানুষ ভোগ সুখের মধ্যে আছে কাম কাঞ্চনের মধ্যে আছে আবার যখন সৎসঙ্গ পায় সব উপদেশ পায় সে ধীরে ধীরে মানুষটা পরিবর্তন হয়ে যায় সেই জন্য আগের যে অবস্থা প্রথমে যে বিক্ষিপ্ত অবস্থা তার থেকে কিছুটা উন্নত মানুষ যদি চেষ্টা করে মানুষ হয়তো ঘোর সংসারে সংসারের মধ্যে ডুবে আছে আমরা অনেক জীবনে দেখেছি অনেক মহাপুরুষদের জীবনেও আমরা দেখেছি অবতারা অবতারের সাঙ্গ পাঙ্গদের জীবনে আমরা দেখেছি কোনো একটা বিশেষ ঘটনা সে ঘটনা এত দুঃখ পেয়েছেন যে জিনিসটাকে তিনি ভালোবাসতেন এত মন প্রাণ দিয়ে ভালোবাসতেন হঠাৎ এত দুঃখ পেয়েছেন সাথে সাথে তার মধ্যে বৈরাগ্য এসে উপস্থিত ইয়ার শাস্ত্র বলছেন হরিব বিরজে তৎ হরিব প্রব্রজে মনের মধ্যে যখন এই বৈরাগ্য এসে যায় সোজাসুজি সে তখন কি হয় মন ধীরে ধীরে আবার ঈশ্বর কেন্দ্রিক হয়ে যায় ঈশ্বরের দিকে চলে যায় সংযত হয়ে যায় মনের যে তৃতীয় অবস্থা সেটাকে বলছে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম বিস্তারিত আলোচনা করেছিলাম আপনাদের স্মরণের জন্য আজকে আজকে আবার পুনরাবৃত্তি করছি তৃতীয় যে অবস্থা সেটা হচ্ছে বিক্ষিপ্ত অবস্থা বিক্ষিপ্ত অবস্থা শাস্ত্রকাররা বলছেন বা যারা বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করেন তারা তারা বলে থাকেন এটাই হচ্ছে শুভেচ্ছা অর্থাৎ মানুষের মধ্যে যদি মানুষটি সংসারের মধ্যে সমাজের মধ্যে ভোগ সুখের মধ্যে থেকে শান্তিতে থাকে ফলে তার আর ঈশ্বরকেন্দ্রিক মন মনের যে জানার ইচ্ছে থাকে না যদি মানুষটি কষ্টের মধ্যে থাকে বা কনিষ্ঠার কোনো কিছু ঠিক করতে না পারে বিক্ষিপ্ত অবস্থা থাকে তখন তার মনের মধ্যে একটা জানতে ইচ্ছা মানুষ যখন অনেক জীবনে আমরা যদি ঠাকুরের সন্তানদের জীবন যদি দেখি ব্রহ্মানন্দজি মহারাজ সেই জন্য বারে বারে বলছেন কি সুন্দর কথাগুলো আমাদের উপলব্ধির জিনিস মহারাজ বলছেন বারে বারে মৃত্যু চিন্তা করব আমি যদি আমার মৃত্যু চিন্তা করি মহারাজ বলছেন ব্রহ্মানন্দ মহারাজ বলছেন মৃত্যু চিন্তা করব আরও কিছু উপদেশ দিয়েছেন আপনারা যদি ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ করেন সেখানে দেখবেন ব্রহ্মানন্দজি বলছেন নিশাকালে জপ করুন আবার বলছেন তিনি এই মৃত্যু চিন্তা করুন মৃত্যু চিন্তা করার উদ্দেশ্য কি ধীরে ধীরে মনটা যখন আপনি যদি বুঝতে পারেন যে আপনি আর দশ মিনিট পরে আপনার মৃত্যু অবধারিত আপনি কোনোদিনই চিন্তা করবেন না আপনার মৃত্যু দশ দিন পরে বা দশ মিনিট পরে বা পনেরো মিনিট পরে এসে উপস্থিত যদি আপনি বুঝতে পারেন যে দশ মিনিট পরে আপনার মৃত্যু এসে উপস্থিত তবে কি করবেন আপনি সব থেকে যে শ্রেষ্ঠ জিনিসটি শ্রেষ্ঠ যে কর্তব্য সেই কর্তব্যের দিকে এগিয়ে যাবে সেই জন্য মারে বারে বলছে মৃত্যু চিন্তা করবে জ্যোতিষানন্দ মহারাজ এর একটি বই আছে মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ ইংরেজিতে বইটি আছে বাংলাতেও প্রধান থেকে প্রধান ট্রান্সলেশন করেছেন আধ্যাত্মিক জীবন সেখানে মহারাজ বলছেন একজন শিষ্য এসে জিজ্ঞাসা আশীর্বাদ করুন মহারাজ মহারাজ বলছেন আস্তে আস্তে বলছেন আশীর্বাদ করি তোমার সর্বনাশ হোক যদি আশীর্বাদ গুরুদেব এরকম আশীর্বাদ করেন আর কেউ ভক্ত যাবেই না উদ্দেশ্য হচ্ছে যদি মন যদি সর্বনাশ হয় তখন কি হয় জাগতিক যদি সর্বনাশ হয় মন ধীরে ধীরে কি হয় ঈশ্বর কেন্দ্রিক হয় সেই যে অবস্থা সেটাকে বলছেন বিক্ষিপ্ত অবস্থা সেই সেইরূপ যদি টান ঠাকুর কথা নিতে আরো বলছেন একজনকে জলে চুবিয়ে রেখেছেন জবে চুলি চুবিয়ে তারপর ছেড়ে দিয়েছেন তখন তাকে জিজ্ঞেস করছেন কিরকম অনুভব এই যদি টান থাকে ঈশ্বরের বন্ধু সেই জন্য সেই অবস্থাটাকে বলছেন বিক্ষিপ্ত অবস্থা এই অবস্থাতে মন ধীরে ধীরে ঈশ্বর কেন্দ্রিক হয় ঈশ্বরকে জানতে চায় মন সৎ কাজ করতে চায় সাধু সঙ্গ করতে চায় সৎচর্চা ভালোবাসে সৎ যে কত লোক আছেন কজন এসছেন সৎ কথা কতজন শুনতে চায় সৎ চিন্তা করতে চায় সৎসঙ্গ করতে চায় এই সৎসঙ্গের যে কি গুরুত্ব সে মহানতা আমরা কথা কথামৃতে দেখি ঠাকুর বারে বারে বলছেন সৎসঙ্গের ফল কি সৎসঙ্গের ফলে কি হয় গঙ্গার ঠাকুর খুব সুন্দর এই কথা কথামৃতে বলছেন গঙ্গার দিকে যত এগোনো যায় তত শীতল বাতাস পাওয়া যায় আবার গঙ্গাতে গিয়ে যখন ডুব দেন তখন প্রাণটা শীতল হয়ে যায় সাধুসঙ্গের ফল সম্পর্কে বলছেন সাধুসঙ্গ অর্থাৎ সৎসঙ্গ সৎসঙ্গের ফলে এই সমস্ত তখন এই অবস্থাতে বিক্ষিপ্ত অবস্থাতে ইচ্ছে হয় কিন্তু এর জন্য আমাদের প্রয়োজন কি সাধন ভজন করে যাওয়া নচেত কি হয় এই যে বিক্ষিপ্ত অবস্থার পরে ঠাকুর খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন পানা পুকুরের ঢেউয়ে পানা পুকুরের ঢেউ সেখানে পানা একটু যদি হিলিয়ে দেওয়া যায় জলটাকে যদি একটু নাড়া দেওয়া যায় পানাগুলো সরে যায় আবার কিছুক্ষণ পরে পানা এসে উপস্থিত হয় এই যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে ঠাকুর এই মিলিতে মনের যে অবস্থা সম্পর্কে বলছেন মন যেন স্প্রিংয়ের গতি ছেড়ে দিলেই লাফিয়ে উঠে ফলে মন যাতে না লাফাতে পারে সেই জন্য কর্তব্য কি সৎচর্চা করা সাধু সঙ্গ করা পূজা সেবা মনটাকে পবিত্র করে রাখা মনটা যখন পবিত্র হয় ধীরে ধীরে মনটা একাগ্র হয় ঈশ্বর কেন্দ্রিক হয় মনটা যখন একাগ্র হয় যখন তখন যা করতে চান জব করতে চান কাজ করতে চান সেদিকে মনটা এগিয়ে যা ধীরে ধীরে মন এই যে অবস্থা শাস্ত্রে সেটাকে বলছেন সেই যে অবস্থা সেটাকে বলছেন ধ্রুবা স্মৃতি কি সুন্দর কথা যোগ যোগশাস্ত্রে বলছেন এই যে অবস্থা সেটা হচ্ছে ধ্রুবা স্মৃতি শাস্ত্রে আরো বলছেন এই অবস্থাটিকে বলছেন বিবেক খ্যাতি বিবেক খ্যাতি অবস্থা মনের যে পঞ্চম অবস্থা সেটা এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে নিরুদ্ধ অবস্থা মনের এই যে অতি সূক্ষ্ম অবস্থা আমাদের মনটি হচ্ছে তখন মনটি হচ্ছে সত্যগুণ প্রধান মনের মধ্যে সদ্ভাব আসে মন সৎ চিন্তা করতে চায় মানুষের এই অবস্থাতে মানুষের স্বরূপের জ্ঞান হয় নিজের স্বরূপের সম্পর্কে বুঝতে পারে মন যখন ধীর স্থির নিরুদ্ধ অবস্থা এই অবস্থাতে মানুষ সর্বদা সেই ঈশ্বর কেন্দ্রিক থাকে ঈশ্বরকে নিয়েই থাকে ঈশ্বরের চিন্তাতে মগ্ন থাকে তার সাথে খেলা তার সেবা তার আনন্দতেই থাকে আমরা এইভাবে দেখলাম অনেক বিভিন্ন অবস্থা আবার যোগ সাধনা ক্ষেত্রে বা আমরা যখন ঈশ্বর চিন্তা করি জব ধ্যান করি সাধন ভজন করতে যায় তখন মনের মধ্যে অনেক রকম বাধা এসে উপস্থিত হয় আমরা বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে দেখেছি বৌদ্ধ ধর্মে বৌদ্ধদেব তিনি বৌদ্ধদেব এগুলোকে তিনি বলছেন মার এক অশুভ শক্তি অশুভ শক্তি বাইরে থেকে কোনো অশুভ শক্তি আসেন না এ শক্তি আসে মনের মনের মধ্যে যে অশুভ শক্তি সেসব শক্তি এসে আমার এই যে সৎ চিন্তা আমি একটু সৎ চিন্তা করতে যাচ্ছি ঈশ্বরের চিন্তা করতে যাচ্ছি সেগুলো এসে বাধার সৃষ্টি করে সে বাধা মনের উপর বাধার সৃষ্টি করে মনে হঠাৎ ধীর স্থির থাকতে চায় না মনের স্বভাবই হচ্ছে মনে এবং শাস্ত্র সেই জন্য বলছেন ঠাকুরও বারে বারে বলছেন মনেতেই বদ্ধ ঠাকুর সেই জন্য বললেন মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত ব্রাহ্ম ভক্তদের ঠাকুর সেই একই কথা বলছেন এরপরের যে অধ্যায় সেখানে ঠাকুর বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন নিয়ে কথা মনটা যদি শুদ্ধ হয় শাস্ত্র সেই জন্য বলছেন মনয় এব অনুষ্ঠান কারণ বন্ধ মোক্ষয়ে মন যদি শুদ্ধ হয় মন যদি পবিত্র হয় তখন দেখবেন আপনিও শুদ্ধ হয়ে যান আপনিও পবিত্র হয়ে যান কিন্তু মনের মধ্যে এই আমি যখন জব করতে যাচ্ছি সাধন ভজন করতে যাচ্ছি ঈশ্বরের চিন্তা করতে যাচ্ছি তখন অনেক বাধা এসে উপস্থিত হয় এই বাধাগুলো শাস্ত্রকাররা তারা যোগ শাস্ত্রকাররা নয় রকমের বাধা বলেছেন একটি হচ্ছেন ব্যাধি যদি অসুখ বেসুখ থাকে রুগ্ন থাকে মন সহজে মনকে কন্ট্রোল করা যায় না যদি চিত্তের অকর্মণা স্ত্যানও বলছেন যোগশাস্ত্রে বলছেন স্ত্যান অকর্মণ্যতা তৃতীয় হচ্ছে সংশয় যদি সংশয় থাকে এটা না ওটা কোনো স্থির করতে পারছে না কোনটা করা উচিত এখন আমার কর্তব্য কি এখন মনের মধ্যে বিভিন্ন রূপ দুবিধা এসে উপস্থিত হয় সংশয় এসে উপস্থিত হয় কোনটা করা উচিত শাস্ত্রপাঠ সৎসঙ্গ প্রয়োজন আছে কি না আমরা শুদ্ধ জীবনের কোনো প্রয়োজন আছে কি না শুদ্ধভাবে জীবনটি কাটাবো শান্তিতে জীবনটা অতিবাহিত করব। সেগুলোর প্রয়োজন আছে কিনা মনের মধ্যে বিভিন্ন সংশয় এসে উপস্থিত স্বামীজি সেই জন্য শ্রীরামকৃষ্ণ অবতার বিভিন্ন অবতারে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিভিন্ন অবতার যখন আসছেন বিভিন্ন রূপ জিনিস নিয়ে এসছেন অস্ত্র নিয়ে এসছেন এক একটি অস্ত্র নিয়ে এসছেন রামচন্দ্র তিনি এসছেন তিনিও অস্ত্র নিয়ে এসেছেন তীর ধরুন নিয়ে এসে এসেছেন শ্রীকৃষ্ণ তিনি এসেছেন সুদর্শন চক্র একজন জিজ্ঞাসা করছেন দেব কি নিয়ে এলেন তিনি কি শত্রু বধ করলেন যে বিভিন্ন রামচন্দ্র এসছেন তিনি রাবণকে বধ করেছেন শ্রীকৃষ্ণ এসছেন তিনি কংসকে বধ করেছেন কত অসুর নাশ করেছেন শ্রীরামকৃষ্ণদের কি শত্রু নাশ করলেন স্বামীজি তার স্তোত্রে লিখছেন সংশয় রাক্ষস নাশ ও মহাস্ত্র সংশয় রূপ রাক্ষস এই যে সংশয় শাস্ত্র বলছেন সংশয় আত্মা বিনশ্বতী মনের মধ্যে সংশয় শাস্ত্রকাররা খুব সুন্দর বলছেন ব্রহ্মসূত্র ভাষ্যে শঙ্করাচার্য তিনি লিখছেন কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম নশক্তি বস্তুতন্ত্রবধ গৃহস্থের আধ্যাত্মিক কথা বলে একটি বই আছে স্বামী রঙ্গনাথানন্দ মহারাজের তিনি সেখানে এর উপর জোর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে বলছেন এখানে কোনো দুবিধা নেই শ্রীরামকৃষ্ণদেবই বর্তমান যুগের অবতার যদি মানুষকে শান্তি পেতে হয় তবে এই শ্রীরামকৃষ্ণের উপদেশে নিজের জীবন গঠন করতে হয় সেই জন্য তিনি জোর দিচ্ছেন শাস্ত্রের দৃষ্টিতে বলছেন কর্তুম অকর্তুম অন্যতা অকর্তুম ন সত্যতে বস্তুতন্ত্র এটাই সত্য কথা শ্রীরামকৃষ্ণ দেবী তার যে পথ প্রদর্শিত পদই হচ্ছে বর্তমান যুগের পথ বর্তমান যুগের কল্যাণের পথ সেই জন্য সংশয়ের কোনো স্থান নেই যদি সংশয় থাকে সে কি হয় সংশয় আত্মা বিনশ্বতী শাস্ত্র বলছেন তার মৃত্যু অবধারিত নাশ অবধারিত সেই জন্য সংশয় যদি থাকে তখন মন চঞ্চল থাকে প্রমাদ যারা বা যদি পাগল থাকে কোনো কিছুতে প্রমাদগ্রস্ত হয় সেও বুঝতে পারে না তার কোনটি ভালো তার কোনটা কল্যাণকারী যদি আলস্য আসে মনের মধ্যে তার প্রভাব আমরা লক্ষ্য করি অবিরত যদি বিষয়ভোগে বিতৃষ্ণা যদি না থাকে অথবা কারো কারো আমরা দেখেছি কেবলমাত্র ভ্রান্তি দর্শন এগুলো হচ্ছে এক একটি বাধা আমরা যখন সাধন ভজন করতে যাই জব ধ্যান করতে যাই মনকে যখন একটু চিন্তা মনকে একটি সৎ জায়গাতে নিয়ে যেতে চায় মনকে একটি সৎ চিন্তাতে নিয়ে যেতে চায় তখন এই সমস্ত বাধা আমাদের মধ্যে এসে উপস্থিত হয় এই যে চিত্ত মল যেগুলোকে আমরা বললাম যোগমল বা মনের যে ময়লা সেই ময়লা শুদ্ধ করার যোগশাস্ত্রে একটি খুব সুন্দর তারা বলছেন তপস্বাধ্যায় ঈশ্বর প্রণিধা এই মনের ময়লা দূর করার উপায় হিসাবে তারা বলছেন তপস্যা শ্রাদ্ধা এবং ঈশ্বর প্রণিধা তপস্যা কথাটির অর্থ এই যে উপবাস করা বা মৌনব্রত অবলম্বন করা এর দ্বারা আমাদের কি হয় এর দ্বারা আমাদের কায়িক বা শারীরিক শুদ্ধতা আসে সেই জন্য এখানে তিনটি জিনিসের কথা বললেন তপস্যা শ্রদ্ধা এবং ঈশ্বর প্রণিধান তপস্যা শ্রদ্ধা ঈশ্বর প্রণিধান তপস্যার মাধ্যমে শারীরিক দিক দিয়ে শুদ্ধতা আসে দ্বিতীয় হচ্ছে সাধনা সদগ্রন্থ পাঠ সৎসঙ্গ করা সাধু সঙ্গ করা বা মন্ত্র জপ করা এর দ্বারা কি শুদ্ধ হয় বাচিক শুদ্ধতা আছে কায়িক বাচিক এবং তৃতীয় হচ্ছে ঈশ্বর প্রণিধান সমস্ত কিছু ঈশ্বরে সমর্পণ ঈশ্বরের বুদ্ধিতে যে যা কিছু করছি সবই সবই ঈশ্বরকেন্দ্রী যোগার্থাৎ কর্ম অন্য লোকং কর্ম গীতাতে বলছেন ভগবান যোগের নিমিত্তে ঈশ্বরের নিমিত্তে সমস্ত কিছু করছি সংসারের যা কিছু করছি সমস্ত কিছু ঈশ্বরের নিমিত্তে করছি ঠাকুর সেই জন্য বলছেন ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো ঈশ্বর কেন্দ্রিক যদি কর্ম করতে পারে ঈশ্বরের নিমিত্তে যোগার্থাৎ কর্মনন যদি ঈশ্বরের নিমিত্তে কর্ম করি ঈশ্বরের নিমিত্তে কর্ম মানে কেবলমাত্র বাড়িতে পূজা পাঠ করলাম ভোগ রান্না করলাম ভক্তদের খাওয়ালাম তার কোনো প্রয়োজন নেই যা কিছু করছেন আহার করি মনে করি রামপ্রসাদ বলছেন আহার করি মনে করি আহুতি দেই শ্যামা মাকে যা কিছু করছি সমস্ত কিছু সেই ঈশ্বরের নিমিত্তে করছি ঈশ্বর কেন্দ্রে কিভাবে করবেন শাস্ত্রে তার বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন ভক্তিশাস্ত্রেও তার অনেক ভুরি ভুরি দৃষ্টান্ত আছে বেদান্ত শাস্ত্রেও তার আমরা অনেক দৃষ্টান্ত পাই আত্মানস্তু কামায় প্রত্যাপ্রিয় আমি পতির সেবা করি বা পত্নীর সেবা করি বা সন্তানের সেবা করি কারণ তাদের মধ্যে সেই আত্মসত্তা আছে ঈশ্বরীয় সত্তা আছে ফলে তাদের সেবার মাধ্যমে আমি ঈশ্বরকে সেবা করছি পত্নীকে সেবা পতিকে সেবা উদ্দেশ্য হচ্ছে আমি ঈশ্বরকে ভালোবাসি সেই ঈশ্বরের প্রকাশ তাদের মধ্যে আছে আত্মানস্তু কামায় পদ্মা প্রিয় ভবতী খুব সুন্দর সুন্দর শাস্ত্রে বলছেন ভক্তিশাস্ত্রে খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন ভক্তিশাস্ত্রে বলছেন যে এক পণ্ডিত রাম বৈষ্ণব পণ্ডিত তিনি তার জুতোটি ছিঁড়ে গিয়েছেন জুতোটি চা ভক্তি সাহেব খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন জুতোটি চা কিন্তু জুতোটি হঠাৎ যখন এই যে মনের স্বভাব হচ্ছে এটা আগে আমরা বলেছিলাম আগে বলেছি যারা আসেন শুনেছেন ফলে যে একজন বাবাজি তার ইচ্ছা জুতোটা ছিঁড়ে গিয়েছেন বাবাজি এখন কোথায় পাবেন জুতো এখানে তো একদম সমস্ত কিছু পয়সা করির ব্যাপার কোথায় পাবেন পয়সা কিন্তু মনের মধ্যে খুব ইচ্ছা যে জুতোটা ছিঁড়ে গেছে যা হাঁটতে কষ্ট হচ্ছে এখন ভক্তরাও প্রণামি টনামি দিচ্ছেন এখন কোথায় পাবেন মনের মধ্যে তার জব করতে বসছে জব করতে বসেও মনটা সেই জুতোর দিকে কোথায় ইষ্ট চিন্তা করবে জব করতে করতে জব করতে করতে মন জুতোর দিকে যখন এই ইষ্ট চিন্তা করে জুতো এসে পৌঁছে তখন দেখছি মনের উপর একটা বিরক্তি বান যে এত বছরের সাধনা এত বছরের তপস্যা তার ফল এই তো মনের মধ্যে ভাবছে তখন তিনি কি করলেন এই দীর্ঘদিনের তপস্যা সাধু মানুষ শাস্ত্রের সাধন ভজন সম্পর্কে জানেন তিনি তখন কী করলেন জুতোই জুতোই দেখছেন কার জুতো ভগবান শ্রীকৃষ্ণের জুতো শ্রীকৃষ্ণের পাদুকা শ্রীকৃষ্ণের পাদুকা দেখছেন শ্রীকৃষ্ণের পাদুকাতে প্রণাম করছেন শ্রীকৃষ্ণের পাদুকাতে পুজো করছেন অর্চনা করছেন কি হলো ধীরে ধীরে কি হলো এই সাধারণ জিনিসটা যজ্ঞার্থাৎ কর্ম না কাজটি কি হলো যজ্ঞের নিমিত্তে হয়ে জুতোটা তখন আর কোনো অন্তরায় থাকে না তখন ওই জুতোর চিন্তাটা আর কোনো বাধার সৃষ্টি করলো না সেটা সাধন ভজনের ক্ষেত্রে উপযোগী হয়ে যায় ফলে এইভাবে যদি আমরা সংসারটাকে করতে পারি সংসারে যা কিছু করছি সেই ঈশ্বরের নিমিত্তে সেই জন্য ঠাকুর সেই জন্য বারে বারে বলছেন এক হাতে কর্ম আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকে যজ্ঞের নিমিত্তে এই যে অবস্থা সেটাকে আমরা বললাম বাচস বাচিক কায়িক বাচিক এবং মানসিক শ্রদ্ধা ঈশ্বর প্রণিদান ঈশ্বরের নিমিত্তে আমাদের মনের মধ্যে এই যে বিভিন্ন চিন্তা এসে উপস্থিত হয় তার কারণ হচ্ছে তার কারণ যদি আমরা দেখি কারণ কি তার মধ্যে আমি সর্বদা আমি ভাবছি আমি যখন বসে আছি আমি চিন্তা করছি তখন আমার শরীর এসে উপস্থিত যখন আমার বোধ আসে যখন আমি ভাবছি আমার যখন আমি চিন্তা করতে যাচ্ছেন যখন জব করতে যাচ্ছেন যেসব চিন্তা আসছে সেখানে দেখবেন ওই যে চিন্তাগুলো এটা প্র্যাকটিস করবেন এগুলো যোগ সাধনা সাধন ভজন এগুলোর কেবলমাত্র কথার কোনো গুরুত্ব নেই নিজের জীবনে এগুলো আমরা যদি অ্যাপ্লাই করতে চাই আমরা যদি প্রতিফলন ঘটাতে চাই যদি নিজে শুদ্ধ হতে চাই এগুলো দেখবেন যে যখনই আপনি যে মনটা এখন ক্লাসটি শুনতে শুনতে মন অন্যদিকে যাবে কেন তখন দেখবেন যে আপনার মতো হন আমার বোধ এসে উপস্থিত আমি এসে উপস্থিত এই আমিত্ব বোধ বা যেটাকে শাস্ত্র বলছেন অহংকার অহংকার এসে উপস্থিত অহংকার যখন বা আমিত্ব আমি কর্তব্যবোধ যখন এসে যায় তখন মন অন্যদিকে চলে যায় কিন্তু এই যে আমি আমি যদি একটু চেষ্টা করি কোন আমি আমি মানে কি আমি যদি যখন বলি আমি আমি বলতে গেলে কি তখন আমের মধ্যে আমার এই যে শরীরটাকে বোধ হয় আমি বলতে আমার এই যে যে শরীরটি ধারণ করে আছি সেই শরীরটাকেই মনে হয় কিন্তু আমি যদি চিন্তা করি কোন শরীর যে শরীর জন্ম জন্মার জন্মবার সময় পেয়েছিলাম বা যে সময় যে শরীর বালক অবস্থাতে পেয়েছিলাম বা যৌবনে পেয়েছিলাম না বার্ধক্যের যে শরীর কোন শরীর যদি ধীরে ধীরে আমরা চিন্তা করি তখন বুঝতে পারি এই আমি বা এই অহংকার সে সেটা শরীর নয় তবে কি এই যে মনের মধ্যে এই যে চিন্তা যখন এই বোধ আসে তখন যে অবস্থা সেটাকে শাস্ত্রকাররা বলছেন যোগদর্শন বলছেন প্রজ্ঞা সংস্কার প্রজ্ঞা সংস্কার যখন আসে মনের মধ্যে তখন কামনা বাসনা দগ্ধ হয়ে যায় দগ্ধ হয়ে যায় সেই জন্য আমাদের মন যাতে শুদ্ধ হয় মনের মধ্যে যাতে মনটি যাতে কন্ট্রোলে রাখতে পারি মনটি যাতে আমাদের আমাদের নিয়ন্ত্রণে থাকে আমি যা চাইব মন সেটা আমার যে চিন্তা অনুযায়ী মন কাজ করবে সেই জন্য আমাদের কর্তব্যকে মনকে সংযত করা সংযত করতে মনের মধ্যে খুব সুন্দর তার বিভিন্ন দিক আছে একটি খুব সুন্দর শাস্ত্রী বলছেন তে প্রতিপক্ষ ভাবনা তে সূক্ষ্মা খুব সুন্দর কথাটি বলছেন শাস্ত্র বলছেন তে প্রতিপক্ষ প্রতিপক্ষ তার যখন প্রতিপক্ষ ভাবনা প্রতিপক্ষ ভাবনা যদি তার করি আমি যখন জব করতে যাচ্ছি চেষ্টা করবেন যখন জব করতে যাচ্ছেন চিন্তা করুন কি মনের মধ্যে এসেছে যখন চিন্তা আসছেন যে আপনার হয়তো আপনার চিন্তা হচ্ছে একটা যদি গাড়ি পেতাম একটা যদি গাড়ি হতো এত কষ্ট করে এলাম রিক্সো ভাড়া পা রিক্সো পাওয়া যায় না এখানে আসতে রিক্সো পাওয়া যায় না এখান থেকে ফিরবার সময়ও রিক্সো পাওয়া যায় না তো কী করে বাড়ি যাবো যদি একটা ক্লাস শুনতে শুনতে বা জব করতে করতে হয়তো ভাবছেন গাড়িটা যদি পেতাম তাহলে গাড়িটার জন্য কি করলো মাঝখান থেকে কী হলো আপনি যে এতে কষ্ট করে এসে জব করছিলেন এখন কি সবসময় গাড়ির চিন্তা যদি একটা গাড়ি কিনতে পারত এখন সস্তা চৈত্র মাসে সেল চলছে যদি কিনে নিতে পারতাম কত সুবিধা হয়ে যেত তে প্রতিপক্ষ ভাবনাতে সুক্ষ্মা শাস্ত্র বলছেন তখন কি হচ্ছেন আসল কর্তব্যকে আপনি এই যে সময়টি মূল্যবান সময়টিকে মনটা ওই যে ওই দিকে চলে গেল বাহ্য জগতের দিকে চলে গেল তখন কি অবস্থা তে প্রতিপক্ষ ভাবনা ওখানে যদি একটা প্রতিপক্ষ ভাবনা দিয়ে দেন যে না গাড়িটা এই যে কয়েকদিন আগে দেখলাম সাগর দিঘিতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে লোকটা মারাই গেল গাড়ি ফাড়ির আমার কোনো দরকার নেই আমার পাই ভালো হেঁটে চলাই ভালো যেই মনের মধ্যে ওই প্রতিপক্ষ ভাবনা দিয়ে দিলেন সাথে সাথে কি হলো তখন তে প্রতিপক্ষ ভাবনাতে সূক্ষ্ম ধীরে ধীরে এই যে কামনাটা মনের উপর যে কামনাটা সেটা ধীরে ধীরে তনুত্ব প্রাপ্ত হয় সেই তনুত্ব প্রাপ্ত সূক্ষ্ম অবস্থা পায় ফলে এই যে চিন্তার শক্তি সেই সর্বাপেক্ষা স্বামীজি বলছেন এই শক্তি হচ্ছে সর্বশক্তি যোগায় এর শক্তি এটা সামান্য হলেও মনের মধ্যে সামান্য চিন্তা সে বিভিন্ন অবস্থাতে বিভিন্ন তার এই যে চিন্তা চিন্তা মানুষকে যদি সেই চিন্তাকে আমরা কন্ট্রোল করতে পারি সংযত করতে পারি তার যে কি ক্ষমতা সেটা আমরা লক্ষ্য করতে পারি সেই জন্য বলছেন আমাদের কর্তব্য কি তপস্যাধ্যায় ঈশ্বর প্রণিধান তপস্যা তপস্যা সাধনা এবং ঈশ্বর প্রণিধান শাস্ত্রে আরো বিভিন্ন বলছেন যেটা আমরা একটা দেখলাম তে প্রতিপক্ষ ভাবনাতে সূক্ষ্ম এটা নিজের জীবনে এগুলো দেখবেন খুবই উপকারী যোগশাস্ত্রে সেখানে বলছেন যোগশাস্ত্রের ক্ষেত্রে যখন মনের মধ্যে এইরূপ চিন্তা আসবে যদি আপনি সত্যি আপনার মনটাকে কন্ট্রোল করতে চান যদি আপনি সত্যি শান্তি পেতে চান যে আমি এসছি আশ্রমে এসছি মঠে এসছি এসে এই সময়টিকে সুন্দরভাবে কাজে লাগাবো মনটিকে একটু ঠাকুরের দীক্ষা পেয়েছি সেই সুন্দরটা সময়টিকে সুন্দরভাবে কাজে লাগাবো সেই কাজে লাগাতে গিয়ে মনটা এদিক ওদিক বিভিন্ন দিকে যাচ্ছে তার একটি উপায় আমরা দেখলাম তে প্রতিপক্ষ ভাবনা তে সূক্ষ্ম প্রতিপক্ষ ভাবনা যদি চিন্তা করেন তখন কি হয় তখন মনের এই যে কামনা বাসনা সেটা তনুত্ব প্রাপ্ত হয় তনুত্ব প্রাপ্ত হয় সেখানে আরো খুব সুন্দর আছে সেখানে এত ডিটেলসে যাচ্ছি না যোগ শাস্ত্রের ক্লাস হয়ে তখন কে বলবেন যে আপনি মহারাজ ছেড়ে দিয়ে যোগ দর্শন করাচ্ছে তনুত্ব প্রাপ্ত হয় সেখানে তার বিভিন্ন রূপ অবস্থা থেকে প্রসুপ্ত অবস্থা থাকে তনু অবস্থা থাকে সেটা যদি আবার সেখানে মাটি পা এই যে তনুক্ত অবস্থা পেল সেখানে যদি আবার কিছু সুযোগ সুবিধা পায় যে এরকম গাড়ি গাড়িটা মনটা গাড়ি চাচ্ছিল যেই দিয়ে দিলেন যে গাড়ি চড়লেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তো এখানে গাড়ির দরকার নেই বাবা যেরকম আছি এতেই ভালো ঠাকুর যা দিয়েছেন ওতেই ভালো এখন আবার যদি কেউ বলে আরে বোকার মতো কথা বলছিস এখন এইসব টাকা যেমন পেয়েছে কিনে না তখন আবার সেই গাড়ির চিন্তা আবার শুরু হয়ে ফলে এই তখন বিভিন্ন রূপ অবস্থা থাকে মনের আরেকটি অবস্থা চিত্তের মনের মধ্যে যে ক্রিয়া সেটাকে বলছেন চিত্তবৃত্তি চিত্তস্ব নামনা উভয়ত বাহিনী বহতি কল্যাণায় বহতি পাপায় খুব সুন্দর কথা ব্যাসদেব এই যোগদর্শনে তিনি তার টিকাতে লিখছেন তার যে ভাষ্যে তিনি লিখছেন চিত্তস্ব নামনি উভয়ত বাহিনী বহতি কল্যাণায় বহতি পাপায় আমাদের মনের মধ্যে এই যে বৃত্তি চিন্তাগুলো সেটা কখনো কল্যাণকারী হয় কোনো শুভ চিন্তা করছেন শুভ চিন্তা করছেন কখনো আবার অশুভ চিন্তা এসে উপস্থিত হয় ফলে কি আরেকটা জিনিস আমরা যদি দেখি এটা হচ্ছে খুব চিন্তা যদি ডিপলি চিন্তা করেন বা স্বামীজির বইগুলো যদি মনোযোগ সহকারে পড়েন তখন এই সমস্ত জিনিসগুলো বুঝতে পারবেন আমরা যখন জব করতে এসেছি যে আজকে আমি এলাম এখানে একটু জব করব মনটাকে একটু সংযত করব মনটাকে আমি একটু দেখতে চাই মনটাকে একটু সংযত করে আমি ঈশ্বর চিন্তা করব গুরুদেব বলে দিয়েছেন একটু জব করতে জব করতে ধ্যান করতে একটু আমি ধ্যান করার চেষ্টা করি আমি যে ধ্যান করতে গেলাম জব করতে গেলাম জব করতে গিয়ে আমি দেখছি মনটা শাস্ত্ররা বলছেন যেটা আমরা বললাম চিত্তস্বনামনা উভয়ত বাহিনী বহতি কল্যাণায় বহতি পাপায় কখনো কল্যাণকারী কখনো অকল্যাণকারী চিন্তা এসে উপস্থিত আমি যখন চিন্তা করছি জব করতে যাচ্ছি তখন হয়তো জব করতে বসে ভালোই চিন্তা করছি সৎ চিন্তা করছি যে লোকটি অসহায় তার কল্যাণ চিন্তা করছে বাড়িতে কল্যাণ চিন্তা করছেন বিভিন্ন কল্যাণকারী চিন্তা করছেন মানুষের উপকার চিন্তা করছে সৎ চিন্তা করছেন আবার কখনো যখন জব করতে বসে সচেতনতার একটু পরে আবার অসত চিন্তা মনের মধ্যে এসে উপস্থিত হচ্ছে অসৎ চিন্তাকে কার কীভাবে অনিষ্ট করবেন কার কীভাবে ক্ষতি করবেন সেটাও এসে উপস্থিত হয় অর্থাৎ আপনি যখন জব করতে গেলেন দুটো জিনিস আপনার মধ্যে আসছে একটা ভালো জিনিসও আসছে একটা খারাপ জিনিসও আসছে এই দুটো জিনিস কি করছে আপনার এই যে জব করতে যাচ্ছেন সেই জবের বাধার সৃষ্টি করছে দুটোই বাধার সৃষ্টি করছে স্বামীজি সেই জন্য বলছেন একটা হচ্ছে লোহার শৃঙ্খল আর একটি হচ্ছে সোনার শৃঙ্খল সৎ জিনিসটাও আপনার ক্ষতি করবে আপনি যখন সৎ চিন্তা করছেন সেটাও এই অবস্থাতে আপনার কাছে শৃঙ্খল স্বরূপ ফলে কি এই যে অবস্থা সেই জন্য মনটি যাতে শুদ্ধ হয় পবিত্র হয় মনের মধ্যে যদি কোনোরূপ চিন্তা না আসে সেই যে অবস্থা সেটা আমরা মনের সেই যে অন্তিম অবস্থা যেটা আমরা বলেছি নিরুদ্ধ অবস্থা যোগশাস্ত্রকাররা বলছেন নিরুদ্ধ অবস্থা অনেক সময় মনের মধ্যে যখন জপ করতে যাচ্ছেন তখন অনেক ভাব আসে মন্ত্রী করুণা মুদিতা উপেক্ষা আনান সুখ দুঃখ পূর্ণাপূর্ণ বিষয় আনান ভাবনা তৎ চিত্ত প্রসাদনম যোগশাস্ত্রে বলছেন মৈত্রী করুণা চিত্তের মধ্যে যখন অনেক সময় খুব চিত্ত চঞ্চল মনটি চঞ্চল থাকে মনটি চঞ্চল থাকে মৈত্রী করুণা মুদিতানাম সুখী দুঃখী বা পুণ্যবান যারা সুখী মানুষ যারা সুখে আছে আনন্দ আছে তার প্রতি আমরা যদি আমার অনেক সময় মনটা খুব ডিস্টার্ব বিভিন্ন রূপ অসুবিধা এসে উপস্থিত মনের মধ্যে মনের মধ্যে অনেক ঝঞ্ঝাট এসে উপস্থিত সেই জন্য সেই জন্য শাস্ত্রকাররা বলছেন যোগশাস্ত্রকাররা বলছেন সুখী দুঃখী যারা সুখী তার প্রতি যদি মৈত্রী ভাব নিয়ে আসি অথবা যারা দুঃখী তার প্রতি যদি আমরা করুণা ভাব নিয়ে আসি মনটা ধীরে ধীরে সংযত হয় সুখী দুঃখী পুণ্যবান যারা পুণ্যবান তাদের প্রতি মুদিতা যারা অপূর্ণবান অনেকে যারা মনে করুন যারা মনে করুন দুঃখী বা যারা মনে করুন জানেন যারা অসৎ লোক যাদের স্বভাব হচ্ছে এই লোকটি আমাকে খুব কষ্ট দিয়েছে এখানে এসছেন মঠে এসে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন লোকটা এত কষ্ট দিচ্ছে দিনের পর দিন কিন্তু এর দ্বারা কি হচ্ছে আপনি এখানে এলেন এখানে এসে ঠাকুরের জব ধ্যান করতে গিয়ে মনটাকে সংযত করতে গিয়ে সেখানে একটা অশান্তি এসে উপস্থিত একটা চিন্তা এসে উপস্থিত সেই চিন্তা থেকে লাঘব পাওয়ার জন্য বলছেন উপেক্ষা নাম যদি উপেক্ষা করেন তাকে যদি উপেক্ষা করেন আর কে কোথাকার কে যদি উপেক্ষা করেন তখন কি হয় মনটা ধীরে ধীরে শান্ত হয়ে যায় সংযত হয়ে যায় অর্থাৎ আমরা দেখলাম কি মনের এই যে বৃত্তি যেগুলো শাস্ত্র বলছেন চিত্তবৃত্তি চিত্তস্ব চিত্তবৃত্তি যোগ মনের মধ্যে যে বৃত্তি উঠতে থাকে এই বৃত্তি চিত্তবৃত্তি কন্ট্রোল করায় নিরোধ এবং স্বামীজি বলছেন দুঃখ নিবৃত্তি একই কথা কি সাংঘাতিক কথা স্বামীজি বলছেন দুঃখ নিবৃত্তি আমরা দুঃখ থেকে মুক্তি পেতে চাই দুঃখ নিবৃত্তি বা চিত্ত নিবৃত্তি চিত্ত নিরোধ একই কথা মনের মধ্যে যে বৃত্তি মনের মধ্যে যে বিভিন্ন রূপ বৃত্তি উঠতে থাকে সেটাকে কন্ট্রোল করা স্বামীজি সেই জন্য বলছেন যে আমাদের মনের মধ্যে বিভিন্ন রকম যে বৃত্তি সেই নিরোধ যদি আমরা করতে পারি আমরা ধীরে ধীরে জড়জগতের উপর আমাদের যে ক্রিয়া আমাদের যে ক্ষমতা সেই ক্ষমতা আমরা সেই জড়জগতের উপরও আমরা আমাদের আধিপত্য করতে পারি মনকে যদি আমরা সংযত করতে পারি যে জগতের অস্তিত্ব সম্পর্কে আমরা জানি না সেই জন্য স্বামীজি আরো বলছেন যে বৈজ্ঞানিক বৈজ্ঞানিকরা সায়েন্টিস্টরা তারা সুন্দর সুন্দর জিনিস আবিষ্কার করেছে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট করেছেন বিভিন্ন রূপ জিনিস আবিষ্কার করেছেন তার দ্বারা তারা কি করেন বহির্জগতের বিভিন্ন জ্ঞানের তথ্য তারা পায় বিভিন্ন জিনিস জানতে পারে স্পেস স্পেসে যাচ্ছেন সেখানে মহাকাশে যাচ্ছেন সেখানকার বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করে থাকেন দূরবীনের দ্বারা বিভিন্ন দেখছেন সায়েন্টিফিক ডেভেলপমেন্টের মাধ্যমে তারা বহির্জগতের জিনিস যেরকম তারা জানতে পারে সেইরূপ অন্তর্জগতের জিনিস জানার জন্য রাজযোগীরা একটা জিনিস আবিষ্কার করেছেন সেই জিনিসটির নাম হচ্ছে মন যার সম্পর্কে ঠাকুর বারে বারে বলছেন মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন নিয়েই সব এক পাশে পরিবার এক পাশে সন্তান একজনকে একভাবে সন্তানকে আরেকভাবে আদর করে কিন্তু একই মন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহম তাম সর্বপাপেভ্য মোক্ষেশ্যামে মাসুচ ব্রাহ্মদিগকে উপদেশ দিচ্ছেন খ্রিস্ট ধর্ম ব্রাহ্ম সমাজ ও পাপবাদ শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আবার একই কথা ঠাকুর বলছেন মনের যে কি গুরুত্ব সেদিন আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছেন আমি মুক্ত পুরুষ সংসারে থাকি বা অরণ্যই থাকি আমার বন্ধন কি আমি ঈশ্বরের সন্তান রাজাধিরাজের ছেলে আমার আবার বাঁধে কে যদি সাপে কামড়ায় বিষ নাই জোর করে পড়লে বিষ ছেড়ে দেয় তেমনি আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্তই হয়ে যায় এখানে ঠাকুর পুরুষকারের কথা বলছেন শাস্ত্রের দৃষ্টিতে আমরা যদি দেখি পুরুষকারের উপর জোর দিচ্ছেন খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে বললাম তাতে কেবল পাপ আর পাপ কেশবের প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে সে সারা বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর নরক এইসব কথা কেন একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না আর তার নামে বিশ্বাস করো ঠাকুর প্রেমন্মত্ত হইয়া নাম মাহাত্ম গাইতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিল ফুল হাতে করে মার পদ্মে দিয়েছিল বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় শ্রদ্ধা ভক্তি দা এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শ্রদ্ধা ভক্তি দা এই নাও তোমার সূচি এই নাও তোমার অধর্ম আমায় শ্রদ্ধা ভক্তি দা ঠাকুর বা এখানে আবার ভক্তির কথা বলছেন অর্থাৎ এইরূপ যে বিশ্বাস বিশ্বাসের যে কি মহত্ব শাস্ত্রে আমরা দেখেছি বিশ্বাস বিশ্বাসের কথা বারে বারে ঠাকুর বলছেন শ্রদ্ধা শ্রদ্ধা শাস্ত্র বলছেন শাস্ত্রের দৃষ্টিতে বলছেন শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধাবান লবতেই জ্ঞান তৎপরের সঙ্গে অতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তি এরূপ শাস্ত্রে গীতাতেও বলছেন শ্রদ্ধার যে কি গুরুত্ব সেই একই কথা ঠাকুর বারে বারে বলছেন বিশ্বাস গুরুবাক্যে বিশ্বাস শাস্ত্রবাক্যে বিশ্বাস শাস্ত্রে যদি বিশ্বাস না থাকে গুরুবাক্যে যদি বিশ্বাস না থাকে তবে আমাদের পক্ষে সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় কেবল পাপ আর নরক এইসব কথা কেন একবার বলো যে অন্যায় কর্ম করে যা করেছি আর করব না আর তার নামে বিশ্বাস করো ঠাকুরও সেই বিশ্বাসের উপর বারে বারে জোর দিচ্ছেন সেইরূপ যদি বিশ্বাস সেইরূপ যদি থাকে সেইরূপ যদি ঈশ্বরের প্রতি টান আমাদের থাকে সেইরূপ যদি শ্রদ্ধা আমাদের থাকে স্বামী তুরিয়ানন্দজি মহারাজ তিনি যখন আমেরিকাতে ছিলেন সান ফ্রান্সিস্কো থেকে কিছুটা দূরে শান্তি আশ্রম তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই শান্তি আশ্রমে যখন ছিলেন সেখানে একজন ভদ্রমহিলা আমেরিকান ভদ্রমহিলা তিনি এই প্রায় দীর্ঘ পথ অতিক্রম করে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তার পাহাড় পর্বত অতিক্রম করে সেখানে গিয়ে উপস্থিত সেখানে গিয়ে যে উপস্থিত তার দেখছেন সাথে করে কিছু শুকনো কাঠ নিয়ে এসছেন শুকনো কাঠ নিয়ে সেখানে এসে উপস্থিত সবাই তখন দেখে সবাই জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার আপনি কাঠ শুকনো কাঠ নিয়ে এসেছেন তার উত্তরে সেই ভদ্রমহিলা বলছেন যে আমি পড়েছি সমিত পানিং সত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম স্বগুরুমেবা বিগচ্ছে সমিত পানিং অর্থাৎ যজ্ঞ কাষ্ট নিয়ে গুরুর কাছে যেতে হয় সেই জন্য আমি যজ্ঞ কাষ্ট নিয়ে এখানে এসে উপস্থিত তার এই যে বিশ্বাস তার এই যে শ্রদ্ধা ভারতীয় সংস্কৃত ভারতীয় সভ্যতা ভারতীয় আধ্যাত্মিক জীবনের প্রতি যে শ্রদ্ধা ভারতীয় শাস্ত্রের প্রতি যে শ্রদ্ধা দেখে স্বামী তুরিয়ানন্দজি তার নাম রেখেছিলেন শ্রদ্ধা পরবর্তীকালে তিনি মহারাজের কাছে শিখেন সেখানেই সাধন ভজনে দীর্ঘদিন সাধন ভজন করেছিলেন অর্থাৎ এই যে শ্রদ্ধার কথা শাস্ত্রের প্রথম থেকে আমরা দেখেছি শ্রদ্ধা শ্রদ্ধাবান নবতে জ্ঞান শ্রদ্ধা শ্রদ্ধা দেয়ম অশ্রদ্ধা অধেয়ম শাস্ত্রে বারে বারে বলছেন শ্রদ্ধার কথা শ্রদ্ধা সম্পর্কে বলছেন গুরু বেদান্ত বাক্যে সুবিশ্বাস শ্রদ্ধা গুরু বাক্যে বিশ্বাস শাস্ত্র বাক্যে বিশ্বাস আমরা যে শাস্ত্র কথা পড়ছি শাস্ত্র কথা শুনছি ঠাকুরের কথা শুনছি বক্তারকে যদি না বিশ্বাস থাকে শ্রদ্ধা যদি না থাকে টিচার যখন শিক্ষক যখন শিক্ষা দেয় তার প্রতি যদি শ্রদ্ধা না থাকে তার প্রতি যদি না সেরূপ ভালোবাসা না থাকে তখন সে শিক্ষাটা এতটা উপযোগী হয় এতটা গ্রহণযোগ্য হয় না সেই জন্য শ্রদ্ধা এত গুরুত্ব আমরা শাস্ত্রে দেখি আমরা এর পরের ক্লাসে আবার আলোচনা করব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি